লাকাদ খান আল্লাহ কমফি রাসুলিল্লাহ ওসুয়াতুন হাসানা নিঃসন্দেহে তোমাদের জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তিনি আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি জীবনেও আখলাখ চরিত্রের ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে ইসলামিক বিশ্বাস আকিদার ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ছেলে মেয়েদের সাথে পরিবার স্ত্রীর সাথে আচার আচরণের ক্ষেত্রে পাড়া প্রতিবেশীর সাথে চলাফেরার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি সমস্ত ক্ষেত্রে রসুল্লাহাম আমাদের জন্য উত্তম আদর্শ তাকে অনুসরণ করা ফরজ আল্লাহ পাক করেছেন এর ফাঁকা দাতা আল্লাহ যারা রাসুল্লাহ উল্লাহামকে মেনে চলল তার আল্লাহকে মানল তার আল্লাহকে মানল রসুল্লাহ উল্লাহামের জীবনী সম্পর্কে বাল্য জীবনের সিনা চাকের কথা বক্ষ বিদীর্ণ করা জিবরাইল আলি সালাম এসে করেছিলেন চার বছর বয়সে তার এই ঘটনা ঘটে নবী করিমসাল্লামের হালিমা যে তার দুধ মা তার বাড়িতে মাঠে ছিলেন বকরি ছাগলের সাথে বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন ওই সময় চার বছর বয়সে এই ঘটনা ঘটে গতকালকে বলেছি এতে তার দুধ মা হালিমা ভয় পেয়ে যান যে কি হয় না হয় অপরের ছেলে এইভাবে যদি কেউ মেরে দেয় খুন করে দেয় তো বড় মুশকিল এই ভয় পাওয়ার পরে তিনি নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে মক্কায় তার মা আমেনার কাছে ফিরিয়ে দিয়ে চলে গেলেন না হলে তিনি কখনো ফিরাতে চাইছিলেন না বরং দুই বছর বয়সে যে চুক্তি ছিল ফের আবার যেমন বলেছি আবার দরখাস্ত করে নিয়ে গেছিলেন আবার দুই বছর তার বাড়িতে রেখেছিলেন ছয় মাস পর পর নিয়ে আসতেন মক্কায় মায়ের সাথে দেখা সাক্ষাৎ করিয়ে আবার নিয়ে চলে যেতেন এই সিনা চাকের ঘটনার পরে নবী করিম সাল্লাম মক্কাতুল মোকারমায় ফিরে আসলেন এবং মায়ের কাছেই থাকলেন কাছাকাছি দুই বছর আরো তার মানে নবী সাল্লামের বয়স প্রায় ছয় বছর হল এই ছয় বছরের বয়সে নবী করিম সাল্লামকে নিয়ে তার মা মদিনার সফর করলেন মদিনার কেন সফর করলেন কারণ সেখানেই রসুল্লাহ সাল্লামের বাবার ইন্তেকাল হয়েছিল হাইসু কাবর ওয়ালেদেহী দেহি এর আগে যখন নবী সাল্লামের বাবার ইন্তেকালের কথা আমি আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে তিনি সামদেশ থেকে ফেরার পথে অথবা মদিনায় ব্যবসার জন্য এসেছিলেন মদিনায় এসে অসুস্থ হয়ে যান আর অসুস্থ হয়ে সেখানে ইন্তেকাল করেন তো এই দিক থেকে একটা টান ছিল যে স্বামীর মারা গেছে মদিনায় তো মদিনা বেড়াতে যাই আর আর একটা সম্পর্ক ছিল আত্মীয়তার সম্পর্ক সেটা হচ্ছে যে মদিনার বানুনা যার গোত্র এই গোত্র আনসারীদের পরে তার আনসার হলেন এরা নবী করিম সাল্লামের দাদা আব্দুল মুতালেবের হ্যাঁ কিসের সম্পর্ক বলতে পারেন কেউ মামার সম্পর্ক নানা বংশ মাসাল আব্দুল মুতালেব আব্দুল মুতালেব বলছিলাম যে আব্দুল মুতালেবের বাপ হাসেম বিয়ে করেছিল মদিনায় আর ওখানে তারপরে জন্ম হয় ওখানে বড় হয় পরে তার চাচা তাকে নিয়ে আসে তো আব্দুল মুতালেব যে নবী দাদা তার মামা বংশ হচ্ছে মদিনাই নাজ্জার গোত্র তো এই দিক থেকে আমেনার শ্বশুরের হ্যাঁ, মামা বংশ নানা বংশ নানি নানার বাড়ির দিকে একটা টান থাকে নিজের নানা নানি বাপ আমাদেরও যে বাপ দাদাদের নানা নানি আছে ওদের সাথে একটা টান আমাদের আছে আমরা শুধু যদি জানি যে এই এলাকাটা আমার হ্যাঁ বাপের মামা বংশ নিজের আমার মামা বংশ না বাপের মামা বংশ বা দাদার নানার বংশ ছিল তো ওদের দিকে একটা টান আত্মীয়তার টান একটা আছে তে এই দুটো সম্পর্কের কারণে আমেনা নবী মা সফর করলেন মদিনার উদ্দেশ্যে তাহলে নবী সাল্লাম মায়ের সাথে আর আমেনা এবং তাদের সাথে একজন পুরুষ লোক তিনি ছিলেন আব্দুল মুতালেব আব্দুল মুতালেব নানা বংশ নানাদের বাড়ি মামাদের বাড়ি বেড়াতে আব্দুল মোতালেব গেলেন নাতিকে নিয়ে আর বৌমাকে নিয়ে আর সাথে ছিল দাসী খাদেমা উম্মে আইমান যার কথা কালকে বলেছি নবী করিম সাল্লা সাল্লামকে বাল্য জীবনে খুব কোলে করে আদর যত্ন করতেন মানুষ করতেন আর পরে আল্লাহ পাক তারপর রহম করেছেন দীর্ঘ আয়ু দান করেছেন তারপরে হিজরত করেছেন ইসলামও কবুল করেছেন আর নবী সাল্লা সাল্লাম পরে ইন্তেকাল হয়েছে এই উম্মা ইমানুর সাথে ছিল এক মাস কাছাকাছি মদিনায় তারা থাকলেন থাকার পরে ওখান থেকে ফিরলেন নবিসের মাঝে যায় আবার মক্কা যায় মক্কায় আসার পথে মদিনা থেকে কিছু দূর আসতেই একটি জায়গা রয়েছে আবুয়া নামক আবুয়া এখনো যখন মক্কা থেকে আপনি হাইওয়ে সফর করবেন তো আবুয়ার বোর্ড লাগানো আছে এ আবুয়া নামক স্থানে এসে অসুস্থ হয়ে পড়লেন নবী করিম সাল্লামের মা এমন অসুস্থ হয়ে পড়লেন যে ওখানে ইন্তেকাল হয়ে গেল মক্কা আর মদিনার মাঝখানে ইন্তেকাল হয়ে গেল আর সেখানে তাকে দাফন করা হলো সেই সময় নবী করিম সাল্লামের বয়স কত ছিল কত ছিল বললাম ছয় বছর বয়স ছিল নবী সাল্লামের ছয় বছর বয়স মাকে হারিয়ে দিল মায়ের ইন্তেকাল হয়ে গেল জন্মের আগেই হ্যাঁ বাপকে হারিয়েছেন ইয়তিম হয়েই জন্মগ্রহণ করেছেন এইভাবে আল্লাহ রাবুল আলমিন তার তরবিয়ত করেছেন তার প্রতিপালন করেছেন এতে থেকে অনেক শিক্ষার বিষয় রয়েছে আমাদেরকে নবী বাল্য জীবন থেকেও এক একটি বিষয় থেকে শিখার বিষয় রয়েছে আল্লাহ যদি কাউকে কোন জায়গায় পৌঁছাতে চান হ্যাঁ তো তার জন্য কাকে ওসিলা তৈরি করতে হবে মাধ্যম তৈরি করতে হবে ওইটা আমার কাজ আর আপনার কাজ না ওটা আল্লাহর কাজ ওটা আল্লাহ পাকের কাজ বাবা মা ডাক্তার আর ইঞ্জিনিয়ার আর হায়ার এডুকেটেড হ্যাঁ বড় শিক্ষিত তারপরও ছেলে গরু ছাগল পয়দা হচ্ছে মানুষ হয় না অথবা অনেক টাকাই খরচ করে এত টাকা পয়সা করে খরচ করলো আজকাল যে পয়সা দিয়ে পড়াচ্ছে ছেলে মেয়েদেরকে পয়সাওয়ালারা হ্যাঁ, ব্যবসায়ীরা তারপরে শিক্ষিত যারা অনেক পয়সার মালিক পুঁজিপতিরা কিন্তু দেখা যায় তাদের ছেলের কথা মানুষ হ্যাঁ তাদের হয়তো জনবল আছে নেতৃত্বে চলে যাচ্ছে সেটা আলাদা কথা কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া দিন দুনিয়ার ক্ষেত্রে কিছু দুনিয়া শিখলো দিন থেকে জিরো আল্লাহ রবুল আলমিন যদি কাউকে কোথাও পৌঁছাতে চান তো তার ব্যবস্থা আল্লাহ করবেন আর এই শিক্ষা নবিসাল্লামের জীবন থেকেও নিতে পারেন আপনি ইউসুফ আলি সাল্লামের জীবন থেকেও নিতে পারেন আপনি আর মুসা আলি সাল্লামের জীবন থেকেও নিতে পারেন আপনি শুধু আপনাদের ইঙ্গিত করে দিলাম যে আপনি মুসা আলি সাল্লামের ঘটনা দেখেন যে কিভাবে তাকে মা ভাসাতে বাধ্য হল নদীতে ভাসাইতে হবে সেন্দুক করে না হলে বাঁচাইতে পারবো না আল্লাহ উঠিয়ে দিয়ে দুশ্মনের বাড়ি মানুষ করে সুহান আল্লাহ আল্লাহ কোথায় মসজিদ দিলেন হ্যাঁ ইউসুফ আলি কূপে কূপ থেকে উঠিয়ে আল্লাহ পাক শাসন ক্ষমতায় পৌঁছিয়ে দিলেন হ্যাঁ আর তারা আজকালকার মতো অসৎ ছিল না হ্যাঁ তারা আল্লাহর বড় নেক বান্দা দিন দুনিয়ার আল্লাহ সার্বিক কল্যাণ তাদের কালা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এতিম হয়ে জন্মগ্রহণ করলেন তারপর আল্লাহ পাক কোথায় পৌঁছে দিলেন সৈয়দুল মুরসাল খাতাম নবীন সৃষ্টি সেরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দিন দুনিয়ার আল্লাহ শ্রেষ্ঠত্ব ফজিল দান করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মাকেও হারিয়ে দিলেন এই বয়সে তারপরে দাদা ছত্র ছায়া আসলেন দাদা দেখাশোনা করতে লাগলেন দাদা সাথে ছিলেন দাদা তাকে নিয়ে মক্কায় ফিরে আসলেন কিন্তু খুব শোকে দাদা ভেঙে পড়েছেন যে আমার এই প্রিয় নাতি বাপকেও দেখতে পেল না মাকেও এই বয়সেই হারালো তার সবচেয়ে বেশি দুঃখ ছিল এই নাতির ক্ষেত্রে এই জন্য তিনি অত্যন্ত বেশি মায়া করতেন এই নাতির ওপর আরো নাতি ছিল ছেলেরাও ছিল কাউকে অত কাছে বসাতেন না যত কাছে আদরের সাথে আর স্নেহের সাথে বসাতেন রসুল্লাহামকে এই আব্দুল মোতালেব দাদা নবী করিম সাল্লামের এমনকি কাবার পাশে যেহেতু তিনি মক্কার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি কাবার মতোয়াল্লি তো তিনি যখন কাবার কাছে বসে থাকতেন তার মজলিসে আশেপাশে কেউ বসতে সাহস করে সবাই দূরে বসত শ্রদ্ধার সাথে কিন্তু মোহাম্মদ রসুল্লাহামকে দূরে না বসে একবারে কাছে নিজের খাজ বিছানায় খাজ স্টেজে বসাইতেন একবারে পাশে কোলে বসাইতেন এইভাবে আদর যত্ন করে লালন পালন করেছেন আব্দুল মুতালেব নবী করিম সাল্লামের দাদা এবং ছোট ছোট ছেলেদেরকে কচি কাচাদের দেখলে অনেক সময় ভবিষ্যৎবাণী অনেকে করে থাকেন আর অনেক সময় ঠিক হয় মানুষের মন থেকে কোন কোন কথা বেরোলে সব কথাই ঠিক হবে জরুরি নাই কারণ আল্লাহ ছাড়া কেউ গাইব অদৃশ্যের কথা জানে না কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা ছেলেকে দেখলে তার আচার আচরণ চলাফেরা দেখলে অনেক সময় একটা অনুমান করা যায় যে এই ছেলেটা সাধারণ ছেলেদের মতো না এই ছেলেটার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এই ছেলেটা আগামীতে কিছু হইতে পারে আর এটাই হয়েছিল আব্দুল মোতালিবের ক্ষেত্রে রসুল্লাহামের সাথে আব্দুল মোতালেব সবসময় বলতেন যে আমার এই ছেলে নাতিকে ছেলে আরবরা বলে থাকেন এই জন্য নবী করিম সাল্লাম বহু সময় বলেছেন আনা ইবন আব্দুল মোতালেব আমি আব্দুল মোতালেবের সন্তান দাদা বলতে পারে হ্যাঁ নাতিদেরকে নাতনিদেরকে আমার সন্তান আমার ছেলে মেয়ে বলতে পারে এটা শরীয়ত হ্যাঁ কোনো অসুবিধা নেই এখানে একটি কথা মনে রাখেন আমাদের দেশে কুসংস্কার আছে আমাদের দেশে দাদা বা নানা ওই নাতিনদের সাথে রসিকতা মজাক করে মূর্খ একেবারে জাহেল সমাজ এত কি আর মূর্খামি থাকে অথচ নাতিন হচ্ছে সে ছেলের ঘরের হোক আর মেয়ের ঘরের হোক পতিন নাতিন এরা হচ্ছে মেয়ের মতো একই রকমের মেয়ে নিজের আপন মেয়ে যেমন হারাম তেমনি ছেলের মেয়ে মেয়ের মেয়েও হারাম ওই রকমই তাহলে আমাদের এই মূর্খ লোকেরা কিভাবে ঠাট্টা মজাক করে ছোট কালে দেখতাম নাতিনকে বলছে হ্যাঁ পুতিনকে বলছে এই বিয়ে করবি তুই তোকে আমি বিয়ে করবো আরে মূর্খ জাহেল হ্যাঁ দিনেও বুঝে না দুনিয়াও বুঝে না জাহেল চাষি এই হলো আমাদের সমাজের মুসলিমদের অবস্থা তল্লাপাকে সব মুসলিমের যে হালত যেন দূর করেন দিন শিখার তৌফিক দান করেন হারাম কথা এসব হারাম কথা হারাম মাহারামের সাথে রসিকতা করা একেবারে শক্ত হারাম তো নবী করিম সাল্লাহ সাল্লামকে বড় আদর যত্নে মানুষ করতেন আর বলতেন যে ইন্নাল্লাহ শাহান আজিমান ফিল মোস্তাকবেল ভবিষ্যতে এর একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে ভবিষ্যতে এই ছেলে কিছু হবে কিছু হবে আর তাই হইল কিন্তু মাত্র আর দুই বছর গেল মাত্র দুই বছর মায়ের ইন্তেকাল করে মাত্র দুই বছর গেল তারপরেই আব্দুল মুতালেবরও ইন্তেকাল হয়ে গেল নবী সালামের বয়স কত তখন আট বছর বয়স আট বছর বয়সে নবী করিম সাল্লাম দাদাকেও হারিয়ে ফেললেন আট বছর দুই মাস দশ দিনের ছেলে তখন নবী করিম আট বছর দুই মাস দশ দিনের ছেলে সেই সময় দাদারও ইন্তেকাল হয়ে গেল এখন আল্লাহ পাক রব্বুল আলমিন ওসিলা ব্যবস্থা করে নেওয়ালা আল্লাহ রব্বুল আলমিন মায়া ঢেলে দিলেন আবু তালেবের অন্তরে চাচা আরো ছিল কিন্তু আবু তালেব বিশেষ করে অথচ আবু তালেবের ফ্যামিলি খুব বড় ছিল আবু তালেবের ছেলে মেয়েদের সংখ্যা অনেক বেশি হ্যাঁ? আলী আকিল আরো এইরকম মেলা ছেলে আরে গরিব মানুষ তারপরও নিজের ছেলেদের চাইতে বেশি গুরুত্ব দিয়ে হ্যাঁ, দেখাশোনা করতেন আর লালন পালন করতেন এই আবু তালেব আবু তাহলে বড় আদর যত্নে মানুষ করা শুরু করলেন আর আল্লাহ রাবুল আলমিন তার অল্পতে বরকত দিয়েছিলেন তার বাড়িতে অভাব থাকত একজনের খাবার কোন রকম পেট ভরে খেলে একজনের খাবার হবে সিরাতের লেখকরা বলছেন যে একজনের খাবার সমস্ত ছেলে মেয়ে আর নবী সবাইকে নিয়ে ভাগযোগ করে খেতেন এইরকম সবর ধৈর্য আর শুকুর ধৈর্য ধারণ করা অভাবের ওপর আর তারপরে শুক্রিয়া আদায় করা হ্যাঁ মনকে ছোট না করা আর মনে সংকীর্ণতা না আসা আমার নিজের ছেলে মেয়েরা খেতে পাই না আর যাকে কে মানুষ করে এই কথা কখনো চিন্তা করেননি আর আমরা আমাদের দেশের মানুষরা সুবহান আল্লাহ নিজের ছেলে ছাড়া ভাতিজাকে যদি খাওয়াইতে হয় ভাতিজিকে যদি খাওয়াইতে হয় ভাগ্নে ভাগ্নিকে যদি খাওয়াইতে হয় বন যদি তালাক প্রাপ্ত হয়ে যায় বন যদি বিধবা হয়ে যায় তো তার জন্য আর পয়সা জুটে না খাবার জুটে না ওরে বাপরে একটা বন পোষা মানে হাতি পোষা হ্যাঁ একটা ভাতিজা পুষা এতিমকে পুষা ভাগিনা পুষা ভাগ্নি পুষা মানে একবার হাতি পুষা হয়ে গেল আর আপনার ছেলে মেয়েগুলো হাতি নয় না এই এইরকম কেন চিন্তাধারা আমরা তো এই হাতি পুষা না মনে করে আমরা বিড়াল পুষাও তো মনে করতে পারি বিড়ালের জন্য আলাদা খাবার তৈরি করা লাগে খাবার তৈরি করা লাগে না আমার এই দাওয়াতি কাজের আগে আমরা মাদ্রাসাতে শিক্ষকতা করেছি মাদ্রাসাতে শিক্ষকতা করেছি তো লজিং সিস্টেম ছিল ছাত্রদের কিছু মাদ্রাসা বোর্ডিং মাদ্রাসা তো পড়িয়েছি আবার যেগুলোতে লজিং জায়গিরে ছাত্র রাখায় সেসব মাদ্রাসাতে এককালে পড়িয়েছি তো ওই মাদ্রাসাগুলিতে জায়গির করার জন্য আমাদের মোদারেসিন যারা শিক্ষকরা হইতো ছাত্রদেরকে নিয়ে যেত বাড়ি বাড়ি যে তোমরা এই ছেলেটাকে রাখো তুমি এই ছেলেটাকে রাখো তোমার বাড়ি খাওয়াও এভাবে জাগির করার জন্য যেত তো আমরা গ্রামে গঞ্জে দুই রকম লোক পেতাম এলাকাতে দুই রকম লোক পেতাম কিছু লোক আছে এত কৃপণের কৃপণ যে একটা তালবেলিম যদি নিয়ে আসা হতো মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে হেফজ করে মাদ্রাসায় পড়ে ক্লাসে পড়ে যদি নিয়ে যেতাম বা নিয়ে যেত আমাদের ভাইরা তো বলতো যে আরে সারা বছর পোষা যায় একটা মানুষ পোষা মানে হাতি পোষা একটা মানুষ পোষা মানে হাতি পোষা বুঝতে পারবো না হ্যাঁ ওরা হিসাব করতো একটা মানুষ একজন মানুষ এক মাসে এক মন ধান খায় এক মন ধান চল্লিশ কেজিতে ত্রিশ কিলো বত্রিশ কিলো চাল হবে তো তিরিশ বত্রিশ কিলো তো খাবেই দিলে মাসে তারপর ডেলি মানে যদি এক কিলো করে ধরা হয় তাহলে এই রকম হিসাব তাহলে বারো মাসে বারো মন ধান বারো মন ধান খাবে বারো মন ধান একটা তালিবেলিমকে খাওয়াইতে হবে সারা বছরে অসম্ভব আমি জাগিয়ে রাখতে পারবো না জাগিয়ে রাখতে পারবো না আমার কতক বাড়িতে জাজাহমুল্লাহ খায়ের আল্লাহদের বরকত দিক এমনও বাড়ি ছিল যাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে যে একটা তালবেলিমকে আপনাকে রাখতে হবে বছর ধরে রাখতে হবে শুধু রমজান মাসে এক মাস ছুটি রাখতে হবে আপনাকে অসুবিধা নাই মৌলানা সাহেব অসুবিধা নাই আমাদের অঞ্চলে মৌলানা সাহেব মৌলানা সাহেব অসুবিধা নাই অসুবিধা নাই কোনো অসুবিধা নেই আমার পাঁচটা ছেলে খাচ্ছে আর একটা যদি আমার ঘরে ছেলে হইতো তো খেত না আর একটা যদি আমার মেয়ে থাকতো তো খেত না খাওয়াইতাম না এইটাও আমার ছেলে আবার কেউ কেউ বলতো যে আমাদের বাড়িতে বিড়াল খাই না একটা মানুষ খাবে তার জন্য আলাদা রান্না করতে হবে আলাদা চাউল দিতে হবে নাকি ওতেই হবে ইনশাল্লাহ তাল্লাহ ওতেই হবে দেন দিয়ে যান একটা ছাত্র পোষা একটা তালবেলিম পোষা মানে বিড়াল পোষা এটাও বলতো দেখেন মানুষের চিন্তাধারায় কত পার্থক্য হ্যাঁ যারা কৃপন মানুষ একটা লোক পোষা মানে ওকে হাতি পোষা আর যারা উদার অন্তরের মানুষ তারা একটা মানুষকে খাওয়ানো তার মানে একটা এটিমকে খাওয়াবেন একটা বিধবাকে খাওয়াবেন একটা তালাক একটা বোনকে খাওয়াবেন অত একটা গ্রামের অসহায় দরিদ্র কাজকর্ম করতে পারে না তাকে খাওয়াবেন আপনি সারা বছরের খরচ দিচ্ছেন বিড়াল পোষা বিড়ালকে যেমন দেন ওই রকমই অসুবিধা কি আল্লাহ আকবর করে দেবেন আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে প্রশস্ত করে দেন আল্লাহ পাক আমাদের যেন অন্তর উদারতা দান করেন আল্লাহ আমাদের কৃপণতা যেন দূর করে দেন আল্লাহ আমাদের যেন সবকিছুতেই বরকত দান করেন নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে বড় ধৈর্যের সাথে চাচা লালন পালন শুরু করলেন আর তারপরে চাচা চাইলেন যে ব্যবসা করার জন্য সামদেশে যাব সামদেশে যাচ্ছিলেন নবী সাল্লামের বয়স তখন বারো বছর আট বছর বয়সে দাদা হারাইলেন তাহলে আরো চার বছর গেল বারো বছর যখন নবী সাল্লামের বয়স সেই সময় চাচা আবু তালেব সফরে যাচ্ছেন সামদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যাই কিছু ব্যবসা করে রুজি রোজগার করে আসি রাসুল্লাহ সাল্লাম এত বেশি চাচাকে ভালোবাসতেন আর চাচা ভাতিজাকে এত বেশি ভালোবাসত যে একজন অপরজনকে ছেড়ে থাকতে পারেন চাচা ভাতিজার জন্য কান্না শুরু করে দিল আর ভাতিজা চাচাকে ছেড়ে থাকবে না কান্না শুরু করে দিল এই অবস্থা দেখে আবু তালে বলছে যে বাবারে তোকে ছেড়ে যাব না চল আমার সাথেই চলছে তোকে নিয়ে যাব সামদেশে নবী করিম সাল্লামকে নিয়ে চলে গেলেন সামদেশে সামদেশে বুসরা নামক একটি শহর আছে ওখানে যখন পৌঁছিলেন নবী সাল্লামকে সাথে নিয়ে আবু তালেব যাচ্ছেন একটা উপাসনালয় থেকে খ্রিস্টান একজন ধর্মযাজক রাহেব পাদরি সে দেখছে এই ছেলের দিকে ভালো করে লক্ষ্য করে দেখছে মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে দেখছে আর এই ধর্মযাজক সে তাওরা ইঞ্জিল সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে নবী করিম সাল্লাম সম্পর্কে যে বাণী তাওরা তেঞ্জিলে রয়েছে তা সে ভালো করে জানে নবিসামের পিঠে যে খাতমে নবুয়ত রয়েছে সেই সম্পর্ক তার জ্ঞান আছে সবকিছু মিলিয়ে জুলে রূপ চেহারা শরীরের ঢং ইত্যাদি দেখে আর আরো কিছু লক্ষণ যেটা একটু পরে বলছি দেখে ভাবলো যে অসাধারণ কোন ছেলে যাচ্ছে কোন সাধারণ ছেলে না ইনি তো সেই ব্যক্তি যার ভবিষ্যৎবাণী করা আছে আমাদের কিতাবে ইনি তো হচ্ছেন শেষ রসুল যেই রসুলের কথা বলা হয়েছে অবাস রাম বেরাসুল ইয়াতিম আহমদ ঈসা আলি সালাম সুসংবাদ দিয়েছিলেন তাওরাত ইঞ্জিলে রয়েছে অমবাসেরাম বে একজন রসুলের সুসংবাদ দিয়ে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি মিমবাদি আমার পরে আসবে ইসমহু আহমদ যার নাম হবে আহমদ অধিক প্রশংসাকারী আল্লাহ পাকের কাছে তার নাম আহমদ আসমানে আর নবীলামের দাদা রেখেছিলেন মোহাম্মদ নবীলামের দুটোই নাম এছাড়াও আরো নবীলামের বেশ কিছু নাম রয়েছে যেগুলি সহি হাদিস দ্বারা প্রমাণিত নবী করিমকে যখন নিয়ে যাচ্ছিলেন ওই রাহেব ধর্ম যাজক সে তার উপাসনা উপাসনালয় থেকে বেরিয়ে চলে আসলো আসার পরে যে কাফেলার লোকের আরো লোকজন আছে সাথী সঙ্গীর অনেকে আছে ওদের মাঝখানে এসে পৌঁছিল আসার পরে নবী করিমের হাতটা ধরে নিল আর ধরার পরে ওই পাদ্রি বলছে হাজা সৈয়দুল আলমিন ইনি হচ্ছেন বিশ্বজাহানের সর্দার বিশ্বজাহানের নেতা জিন এবং ইনসানের নেতা মোহাম্মদ রসুল্লাহাম হাজাল রসুল রব্বুল আলমিন ইনি হচ্ছেন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রসুল প্রেরিত বিশ্বজাহানের মানুষের জন্য বিশ্বজাহানের সমস্ত মখলুকাতের জন্য আলমিনের জন্য রহমত করে করুণা করে প্রেরণ করবেন ইনি অচিরেই রাসুল হবেন এই কথা বললেন হাতটা ধরে কালু তখন কাফেলার যে সাথী সঙ্গীরা সব আরবের মক্কার লোক ছিল সব তার মধ্যে আবু তালে বলছিলেন বলো আমাইল মোকাবে জানলে কি করে জানলে তুমি আরে তুমি ধর্মগুরু তুমি চেনো না এই ছেলেকে কার ছেলে কে করতে গেছে তুমি চেনো না কি করে জানলে যে রসুল হবে আর এ হচ্ছে সৈয়দ এ হচ্ছে নেতা এ হচ্ছে অমক আর তমক কি করে জানলে তুমি কালা তখন ওই পাদ্রি বলল ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবাতি যখন তোমরা পাহাড়ের ঘাঁটি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছিলে তখন আমি খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখছিলাম লামিয়াব কাহাজারুন ওয়ালা সাজারুন ইল্লা খাররা সাজেদান যে কোনো পাথরকে দেখছিলাম গাছকে দেখছিলাম যে নবী মোহাম্মদকে দেখে সিজদায় পড়ে যাচ্ছে সাল্লাহ আলী হোসাল্লাম এই ছেলেকে বারো বছর ছেলে বারো বছর এখনো নবী হন নাই মাত্র বারো বছর বয়স বারো বছরের ছেলেকে দেখে আমি দেখছি যে পাথর সেজদা করছে সাজার গাছপালা সেজদা করছে আমি দেখতে পাচ্ছি তোমরা দেখো নাই আর পাথর আর গাছে একমাত্র নবীকে সিজদা করে নবী ছাড়া কাউকে সিজদা করতে পারে না নবী ছাড়া কাউ সিজদা করতে পারে না আর আমি আর একটা লক্ষণ দেখেও চিনেছি এই ছেলেকে এসে যখন দেখলাম যে পিঠের ওপর একটা আপেলের মতো সেবের মতো আছে উঁচু হয়েছিল নবী সালাম যেটা ছিল খাতমে নবুয়াত মোহরে নবুয়াত যাকে বলা হয় খাতমে নবুয়াত মানে মোহরে নবুয়াত আসফালা মিন গজরুফে তার কাঁধের নিচে মিসলা তুফাহা আপেলের মতো কোতবে না আর এই কথাগুলি আমাদের কিতাবে গ্রন্থে ইঞ্জিলে লিখা আছে তারপরে সেই পাদ্রী বড়ই আতিথ্যের ব্যবস্থা করলো তাদের মেহমান নামাজি করলো এবং আবু তালেবের কাছে দরখাস্ত করলো আবু তালেব কাছে কি দরখাস্ত করলো যে খবরদার আর যতদূর এসেছে এসেছো সামদেশের ভিতর দিকে আর যেও না সামদেশে যেও না এখান থেকে ফিরে যাও এই বহে বহাইরা বলা হয় বহাইরা রাহিদ বললাম শাম শাম দেশে নিয়ে যেন কেন সেখানে ইহুদিরা আছে সেখানে রোমানরা আছে ইহুদিরা কট্টর দুশ্মন আল্লাহ রসুল ইসা আলি সাল্লামের দুশ্মনী করেছে ইসা আলি সাল্লামকে খুন করার চেষ্টা করেছে তখন আল্লাহ পাক রাফা আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন যদি তারা জানতে পারে যে এটা শেষ নবী হবে আর শেষ নবী আমাদের বংশে বনু ইসরায়েলে আসলো না আরে মক্কাই চলে এসেছে তো এখনই খুন করে দিবে খুন করে দিবে খবর তারা নিয়ে যেও না আর এই রোমানরা রয়েছে এরাও শত্রু মোহাম্মদ রসুল্লাহ শেষ নবীর শত্রু সুতরাং তোমরা এখান থেকে দয়া করে এই ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও ফরাদ্দাহু আবু তালিব মক্কা আবু তালেব আর আগে বাড়লেন না সেখান থেকেই মক্কায় ফিরে আসলেন ভাতিজাকে নিয়ে এইভাবে নবী করিম সাল্লামের বারো বছর বয়স পর্যন্ত আলোচনা করলাম ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি